মহৎ সেবাদার মাহু বিমুক্তে স্তমদ্বারম ইয়সিতম সঙ্গে সঙ্গম মহৎ সেবাদার মাহু মাহু বলা হয় মহৎ সেবাকেই বলা হয় তোমার মুক্তির দ্বার খুলে যাবে মহৎ সেবাদার মাহু বিমুক্তে বিমুক্তে মানে মুক্তির পথ স্তমদ্বারম ইয়সিতম সঙ্গম ইয়সিত সঙ্গ করলে পরই তোমার বন্ধনের কারণ গৌরীয় বিচারে আমি যোশিতের ব্যাখ্যা করেছিলাম অনেকে যোশিত মানে মনে করে মানে মানে পুরুষগণ স্ত্রী সঙ্গ এটা বলে যোশিত না যোশিত এটা একটা একটা টাইপ কিন্তু যে বস্তুতে আমার ভোগ্যবুদ্ধি আছে সেটা আমার পক্ষে যোশিত যেমন স্ত্রীর পক্ষে পুরুষ সঙ্গীটা হয়তো যোশিত সঙ্গ হয়ে গেল বোঝা গেল কি এটা গৌরীয়গণ ছাড়া এত অ্যানালিটিক্যাল বিচার পৃথিবীর কেউ করে নাই যে বস্তুটার প্রতি আপনি আসক্ত হয়ে ডুবে যাচ্ছেন সেটা আপনার ওই যোশিত ভোগ্য বস্তুটার প্রতি আপনি ডুবে যাচ্ছে এটা এক ধরনের বিষয় এরা বলছেন যেই বলছেন মহৎ সেবা দ্বার মাহু বিমুক্তে আর তমোদারম তমর তম অন্ধ তমেতে ডুবে যাবে কখন দ্বারম যোশিতাম সঙ্গী সঙ্গম যোশিত সঙ্গ ত্যাগ আর যোশীর সঙ্গের যোশীর সঙ্গীর সঙ্গে যে সঙ্গ করে তার সঙ্গেও ত্যাগ বোঝা গেল যিনি ডাইরেক্ট যোশীর সঙ্গ করেন তার সঙ্গ তো ত্যাগ করতেই হবে আর ওই যোশীর সঙ্গে সঙ্গে যারা মেলামেশা করছেন তাদের সঙ্গ ত্যাগ করতে হবে তাতে কি হবে না বলছেন মহৎসেবা করলে পরে মুক্তি হয়ে যাবে আর যোশীর সঙ্গ করলে পরে তোমার বন্ধন হবে তম তমতে অর্থাৎ অন্ধকারে ডুবে যাবে আর মহৎ ব্যক্তি কাকে বলবো সেই সম্বন্ধে একটা লাইনে বলে দিয়েছেন মহান বলছেন মহান্তস্তে সমচিত্তা প্রসান্না বলছেন মহান্তস্তে সমচিত্তাহা প্রশান্তা বিমন্নবাহ সুহৃদহ বোঝে এক কথায় সব এক লাইনে বলেছে কি যারা সমচিত্ত যাদের ভেদবুদ্ধি নাই প্রশান্ত আত্মা কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব প্রশান্ত যার হৃদয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ এই ভোগবাসনা যাদের হৃদয়তে থাকবে দে আর অল রেস্টলেস তারা হচ্ছে অশান্ত শাস্ত্র বলছেন যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে চাহিদাগুলো যাদের রয়েছে তাদেরকে বলা হয়েছে অশান্ত হ্যাঁ ধর্ম অর্থ কাম মুখ্য যারা চাইছেন আশা করছেন তারা কি হচ্ছেন তারা বলছেন তারা সকলেই অশান্ত আর কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত তাহলে যিনি কৃষ্ণ ভক্ত তাহলে নারায়ণ ভক্ত হলে হবে না আরে বোকার মতো কথা না কৃষ্ণ বলে দিলেই তার মধ্যে নারায়ণ আছে রাম আছে নৃসিংহ আছে সব ওর মধ্যেই চলে এলো অর্থাৎ বিশুদ্ধ শতময় বাসুদেব তত্ত্ব তাতে যখন মন আবিষ্ট হয়ে যাবে তাহলে সে প্রশান্ত আত্মা হবে বিমান নবহ যার মধ্যে ক্রোধের কারণ হলেও কোনো রকমের ক্রোধ উৎপত্তি হয় না সুহিত যিনি অযাচিতভাবে লোকের মঙ্গলের জন্য সবসময় চেষ্টান্বিত যিনি সর্বতভাবে পরের কিভাবে আপনার মঙ্গল হবে আপনার মঙ্গলের ডিফিনিশন আপনার পিতামাতা গুরুজন যারা দিয়েছেন এগুলো সব ভুল আপনার যা মঙ্গলের ডেফিনেশন আপনি আজ পর্যন্ত জেনেছেন এই বয়স পর্যন্ত সেগুলো সমস্ত রং ভুল ছিল সেগুলো ঠিক ছিল না মঙ্গল তাকে বলা হয় যা যে প্রসিডিওরের দ্বারা আমি পরম মঙ্গলময় মঙ্গলের যে ডেফিনেশন তার সঙ্গে আমি যুক্ত হতে পারব তাকে বলা হয় মঙ্গলের পর যে মঙ্গলগুলো আমরা ভেবেছি সেটা তাৎকালিক মঙ্গল একটা চাকরি পেয়ে যাওয়া ষাট হাজার টাকা মায়না ভালো কথা খাও দাও নরকে যাও ষাট হাজার টাকা মায়না হয়ে আর চিন্তা কি এবার যা খুশি করো এই ধরনের যে আমাদের মঙ্গলের রাস্তাগুলো আপনি কৃপা করুন আমার মেয়েটা বিয়ে হচ্ছে না আমার ছেলেটা তিনবার চার্টার পরীক্ষা দিয়েছে মারা পাস করেন কৃপা করে দিন এই যে মঙ্গলের ডেফিনেশন তোমরা জানো এই মঙ্গলগুলো বাস্তবিক মঙ্গল নয় যে মঙ্গলগুলো থেকে পরবর্তীকালে আবার অমঙ্গল বেরিয়ে আসবে কথাটা মানে বুঝলো না কেউ যে মঙ্গলগুলো আমাকে আমার পিতামাতা গুরুজনগুলো করবার চেষ্টা করেছিল সেই মঙ্গল থেকে আমার অমঙ্গল আবার বেরিয়ে এসছে আমি ভেবেছিলাম ওগুলো অমঙ্গল একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একটা এক্সাম্পল দিলে অত তত্ত্বকতা লোকের মাথায় ঢুকবে না বিভিন্ন চিন্তা সংসারের একটি মিদনাপুরের একটি ঘটনা মিদনাপুরে শ্যামানন্দ গৌরিয়া মঠে একটি ছেলে জুয়ান ছেলে সে গ্র্যাজুয়েশন পাস করেছে মোটামুটি ভালো পরীক্ষা নিয়ে ভালো ডিগ্রি নিয়েছেন চাকরি বাকরি পায়নি হয় অনেকের কপালে এরকম হয় সে মঠেতে আসে সাধুগুরু বৈষ্ণবকে খুব ভালোবাসে টিউশনি করে টিউশনি করে নিজে চালায় টিউশনি করে মোটামুটি রোজগার করে হ্যাঁ, গ্রামের জায়গা এ এদিক ওদিক করে চলেই যায় শাক পাতা তো পাই যায় বৃদ্ধা মা আছেন বুড়ি মা আর বাবা নেই মারা গেছেন সেই ছেলেটি মঠে সাধুদের কাছে আসেন মন্দির পরিষ্কার করে দেয় মন্দির মার জন্য সেবা করে অনেক দিন হয়ে গেল তার কাকা খুব পয়সাওয়ালা ধনী তার কাকা দেখছে ভাইফোটা চাকরি বাকরি পেল না আর তো বয়স হয়ে আছে বিয়েই বা কবে করবে তো একদিন খুব তার দয়া দেখা দিয়ে বলে এর একটা মঙ্গল করতে হবে আমার তো অনেক পয়সা কত বাইরের লোকে খেয়ে নিচ্ছে দে ভাইপোকে ডাকলে শোন চাকরি বাকরি তো কিছু হলো না একটা কাজ কর একটা ব্যবসা কর বলো কাকা ব্যবসা করবো কী করে পয়সাই তো নেই আর সেই জন্যই তো তোকে ডেকেছি এনে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা রাখ এ পরে ব্যবসা করে পরে দিয়ে দিস যা ব্যবসা কর কিসের ব্যবসা করবো কাকো কেন পানের ব্যবসা কর মেদিনীপুরে খুব ভালো পানের বরজ কর জমি তো তোর আছেই সব বাইরে চালান দিবি এদিক ওদিক প্রচুর পয়সা পাবি হ্যাঁ তাই ভালো দেখিয়ে দিল দু একটা রাস্তা দেখিয়ে দিল সেই রাস্তা দেখিয়ে দেওয়াতে কোনো মতে কষ্ট করে পঞ্চাশ হাজার টাকা তখনকার দিনে মূল্য ছিল শুরু করলো শুরু করে পায়নের ব্যবসা লাইনঘাট করলো বুদ্ধিতে এমনি ছিল আর ভগবানের সেবা তো মন্দির মানজন সাধুদের সেবা করেছি করলে তো যা অভিলাষ করে পূর্ণ হবে ধীরে ধীরে তার হলো কি ব্যবসা মোটামুটি জমে উঠলো জমে ওঠার পরে দেখা যায় যে ব্যক্তি রোজ রোজ মঠে আসতো সে এখন সপ্তাহে একদিন আসছে সাধুদের সঙ্গে দেখা হলো তো কী গো এখন আর বড় একটা আসছো না বলে কি করব ব্যস্ত হয়ে পড়েছি হ্যাঁ ঝামেলার মধ্যে পড়ে গেছি ব্যবসা বাণিজ্য নিয়ে ও তাই সপ্তাহে একদিন আসে বা পনেরো দিনে একবার একাদশীর দিনেতে আরও কমে গেল সাত দিনের থেকে আরও কমে গিয়ে এবার একাদশীর দিন হয়ে গেল তারপরে মা বলল ব্যবসা তো ভালোই জমে গেছে এবার একটু বিয়ে কর কন্যা দেখেছি বিয়ে দিয়ে দিল সুন্দরভাবে তো দেবী এবার সংসারে এলেন দেবী সংসারে এলে সংসারে কি অবস্থা হলো সেটা তার ফিলসফিটা আমার তুলে দেখাতে হবে না আপনারা বুঝতেই পাচ্ছেন তাতে সেই যে ছেলেটি এত সুশীল ছেলে সে স্ত্রীর পাল্লায় পড়লো খুব কড়া স্ত্রী কোনো কথা কোথায় যাচ্ছ এখন আমাকে নিয়ে বাজারে তো শাড়ি কিনবো জানো না ও তাই তো ভুলে গেছিলাম আমি শিগগির চলো হয়ে গেল সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্তে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তার সাধু সঙ্গ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল তো একদিন আসে কিনা সন্দেহ সাধুগুরু বসে দেখা হলো কি হলো এখন বড় বলবো কি আর বিবাহ করে এত ব্যস্ত হয়ে পড়েছি তারপর একজন এলেন সংসারেতে আরও ব্যস্ত তার বেবি ফুড জোগাড় করতে হবে এটা ওটা কত ব্যস্ততা হয়ে গেল ল্যাক্টোজেন অমুক তমুক জোগাড় করতে তার সময় চলে গেল এইভাবে দেখা গেল যেই ছেলেটা প্রায় তৈরি হয়ে গেছিল এই সাধু সঙ্গে আমি থাকব ভগবানের ভজন করব এবং দীক্ষা নিয়ে নেব হরিনাম আহা কি অপূর্ব সেই ছেলেটা কাকা যে মঙ্গল বিধান করলো সেই মঙ্গল বিধান থেকে এই ছেলেটা অমঙ্গল উৎপত্তি হলো ছেলেটা ভগবত ভজন ভগবান থেকে মন্দির থেকে বহু বহু দূরে ছিটকে গেল এইভাবে পরম মঙ্গলের পথ থেকে সে ডাইভার্টেড হয়ে গেল ঘুরে অন্যদিকে চলে গেল এইভাবে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের প্রমাণ দেবো যেটাকে আপনারা মঙ্গলের রাস্তা বলে এতদিন বিবেচনা করেছিলেন সেই সেই মঙ্গলের রাস্তা থেকে আপনাদের কত অমঙ্গলের ব্রাঞ্চ খুলে গেছে কত অমঙ্গলের ব্রাঞ্চ এক প্রচুর খুলে গেছে একটা একটা করে বিচার করলে আপনারা পাগল হয়ে যাবেন যাই হোক যে বা মই সে কেত সৌহৃদার্থা জনেশু দেহান্তরবার্তিকেশু গেহে সুজায়াত্মজরাতি মৎসু ন প্রীতযুক্ত যবদার্থাশ্চ লোকে ঋষভদেব বলছেন পুত্রগণ শোনো যে বা মহিষে কিত সৌহৃদার্থা তার মানে যে বা মই ইসে কিত সৌহৃদার্থা জনে সুদেহান তরবার্তিকেশু গেহে সুয়ায়াত্মজরাতি মৎসু ন প্রীতিযুক্তা জবদার্থাশ্চ লোকে জেনে রাখো বাবা আমি যে শুদ্ধ শতময় তত্ত্ব বাসুদেব তত্ত্ব বাসুদেব এতে যদি কোনো ব্যক্তির হৃদয় লেগে যায় আমি বিশ্বদেব বলছেন ঋষভদেব বলছেন আমি যে শুদ্ধ শতময় বিশুদ্ধ তত্ত্ব বাসুদেব তত্ত্ব সবার হৃদয়তে বিরাজমান এই আমার প্রতি এ আমার প্রতি যাদের হৃদয় লেগে যাবে তাদের হয়ে গেল বাস কি হবে বলছে তারা এই সংসার জীবনে থেকে যে কোনোভাবে ভগবানের ইচ্ছা যেভাবে শরীরটা চলে যায় দৈনন্দিন জীবন এতেই বেশি আড়ম্বর বা সে বাড়াবাড়ি কোনো চেষ্টা করেন না বলছেন আমি যে ঈশ্বর আমাতে যারা সৌহার্দ্য প্রীতি স্থাপন করেছেন তারাই পরম পুরুষার্থকে বোধ করেছেন তার বিশ্বাসক্ত ব্যক্তি আর যাদের যাদের বিশ্বাসক্ত ব্যক্তি সকলে তাদের বিষয়াসক্ত ব্যক্তি সকলে পুত্র কলত্র আদি ধন দৌলতে কোনো প্রীতি থাকতে পারে না তাদের প্রীতি থাকে ভগবানে দেহযাত্রা নির্বাহের জন্য যেভাবে চলে যায় ব্যাস ক্রিয়াকর্ম আমি করব আমি তো বসে খাবো না ক্রিয়াকর্ম করব যাতে আমার জীবন চলে সুন্দর এবং সৎভাবে যে কথাটা বর্তমান জেলা আলোচনা বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে কি প্রত্যেককে কান খুলে শুনে নেওয়া উচিত যে শুক্লবৃত্তির দ্বারা জীবনযাপন না করলে কালো টাকার দ্বারা ভগবত ভজন হবে না যারা ভক্তিবিনোদ ঠাকুর বারবার বলেছেন কেন এই সাধু সন্তের সমাজে এত বিপদ দেখা দিচ্ছে এই কথা বলে আমি সকলের কাছে অপ্রিয় ভাজন হতে পারি কিন্তু ভগবানের কাছে অপ্রিয় ভাজন হই নাই বিভিন্ন বিষয়ের অর্থগুলো আসছে তারা কিভাবে উপার্জন করছে তার কোনো অনুসন্ধান নিচ্ছে না একটা বিষয় টাকা দিয়ে দিন দিন দিন সেটা নিয়ে কি করবে তুমি সেটার দ্বারা ভগবানের ভজন হয় না সেটার দ্বারা যে সমস্ত তোমরা সেবা করার চেষ্টা করতো তার দ্বারা তো আমাদের উল্টো ফল হচ্ছে ওই জন্য যে কোনো দান গ্রহণ করতে গেলেও দান গ্রহণের ক্ষমতা চাই আর দান গ্রহণ করবার সময় বিচার করতে হবে কি জন্য আমি নিলাম কি করব এই অর্থ একটা শুদ্ধ বৈষ্ণব কখনোই অর্থ করে নিয়ে তাদের দেখবেন কোনো ছিল বামন গোস্বী সারা জীবনে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না তার গুরু ভাইরা সন্দেহ করে বলছেন মহারাজ কত আছে বার করুন তো আপনার ব্যাংকে তিনি হেসে বলছেন ব্যাংক হ্যাঁ ব্যাংকে কত আছে ওই ব্যাগটা দেখিয়ে দিলাম ব্যাগটা দেখুন কত আছে এটা তো ব্যাগে বলো ওইটি আমার ব্যাগ ওইটি আমার ব্যাগ এইভাবে আমার চলছে এত বড় সোসাইটিকে এখন লোকের বিশ্বাস নেই ও মহারাজ শ্যামবাবা যেসব বলে ও তারা মঠ চলবে না আমি বলবো তোমরা এক কাজ করো তোমরা চুপচাপ বসে পড়ো মঠ চলে কিনা দেখো শুদ্ধ ভক্তি যেখানে থাকবে ভগবান চালাবেই চালাবে তাহলে তোমরা প্রকারান্তরে তোমরা ঘুরিয়ে বলছো ভক্তিবিনোদ ঠাকুর লায়ার তোমরা যে মন্তব্যটা করছো তার দ্বারা প্রমাণ হচ্ছে ভক্তিনাথ ঠাকুর মিথ্যাবাদী বহুপাত মিথ্যাবাদী এইটি তোমরা বলতে চাইছো তাই কি না তোমাদের বক্তব্য যেটা বলতে চাইছো তার দ্বারা এটি ঘুরিয়ে প্রমাণ হয়ে যায় ভক্তিনাথ ঠাকুর মিথ্যে কথা বলেছেন বহুবার মিথ্যে কথা বলেছেন এত ভোকা লোকগুলো আমি বুঝিয়ে পারি না আমি তাদের কে হই এটা পর্যন্ত তারা ভুলে যায় এটা পর্যন্ত তারা ভুলে গিয়ে অন্য অন্য সিদ্ধান্ত নিয়ে নেয় আমি তাদের কে সারা জীবন আমি কি করার চেষ্টা করছি কাউ থেকে কিছু নিয়েছি না সারা জীবন যে দিয়েছি তারপরেও তো আমাকে লোকে ভুল বলছে কি করা যায় তাহলে কি আমি সত্য আলোচনা বন্ধ করে দেবো কখনোই করব না তাতে যদি দশজন লোক মরবার আগে আমার তৈরি হয় ভগবত ভজন করে ভগবানের কাছে চলে যায় আমি কৃতকৃতার্থ বোধ করব। আমি জানি কাউন্টলেস ব্যক্তি ভগবত ভজনে আসবে না আর যদিও আসে তার ভজন করবেন এই জন্য শুক্লবৃত্তির কথা এইখানে গোপনভাবে লোকা লোকানো আছে এই যে তত্ত্বটা ঋষভদেব ব্যাখ্যা করলেন এর ইনার মিনিং এর যদি গোপন রহস্য আমি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা করতে যাই দেখবেন এর মধ্যে চলে আসবে এইসব কথাগুলো যে আপনি আপনার যে রুজি রোজগার করছেন সেটা শুক্লবৃত্তির দ্বারা করছেন কিনা নাকি এতে অসৎ বৃত্তির দ্বারা অসৎ বৃত্তির দ্বারা যে অর্থ আসবে তার দ্বারা ভগবত ভজন হবে না আর সেই দান যে নেবে সে ব্যক্তিও অধপতিত হবে ওই জন্য সাধুর বেশ নিলে আমার সাদা বেশ আছে পরমাংস বেশ কাউ সন্ন্যাস বেশ আছে এই সব বেশগুলো বড় কথা নয় বেশগুলোর তো মূল্য আছে কিন্তু বেশগুলোই বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো তাদের আচার এবং আদর্শ সবচেয়ে বড় কথা সন্ন্যাস কোনো একটা বেশ নয় আমি গেরুয়া বেশ দেখে আমি সন্ন্যাস না সন্ন্যাস হলো একটা আদর্শের নাম সন্ন্যাস তার ব্যাখ্যা করলে পাগল হয়ে যাবে লোকে সন্ন্যাস কাকে বলে আর বর্তমানে কি অবস্থা চলছে আমরা কি অবস্থাকে চলতে দেব আমি সমন্বয়বাদী হয়ে ভালো বৈষ্ণব হব আপনাদের কাছে বড় সাধু হব এইগুলোকে প্রশ্রয় দিয়ে আপনারা বলবেন আহা ইনি বড় সাধু আমার দরকার নেই আপনাদের কাছে বড় সাধু হতে আসিনি আমি বড় সাধু সাজবার আমার ইচ্ছা নেই বরঞ্চ কঠোর এই কথাগুলো শ্রমণ করুন করে যে জীবনে গ্রহণ করতে পারেন তা আমি কৃত এইটি আমার দান তাহলে যে বা মহিষে কৃত সৌদি ধার্তা জেবা মহিষে কিতসৌ হৃদার্থা জনে সুদেহান তরবার্তিকেশু গেহে সুজয়াত্ম জয়াতি মৎসু ন প্রীতিযুক্তা যাবধার্থাস্য লোক পরাভব স্তাবদবোধব বলছেন পরাভব স্তাবদবোধ জাত যাবন্ন জিজ্ঞাসত্মাত্মতত্যম যাবৎ ক্রিয়াস্তাবদিদম মনোবয়ী वै कर्मात्मकम जेन शरीरबंधो परावस्तावद बोध जातो যাবন্ন জিগা সিত আত্মতত্যম কি বলছেন পরাভবস্তাবদ বদ বলছেন ততক্ষণ পর্যন্ত জীবনে আপনি পরাজিত পরাজিত পরাজিত হতে থাকবেন কতদিন পর্যন্ত যতক্ষণ না হৃদয়তে তত্ত্ব জিজ্ঞাসা আসবে কি বলছেন পরাভব স্থাবদবোধ জাত যাবৎ ন জিজ্ঞাসিত আত্মতত্ত্ব যতক্ষণ পর্যন্ত নিজের হৃদয়তে আত্মতত্ত্বের উন্মেষ না হয় আত্মতত্ত্বের জিজ্ঞাসা না হয় কে আমি এই যে একটা শরীর ধারণ করে ভোগ করছি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি ভূতের মতো কদিন পরে যে দেহ ছেড়ে চলে যাব মরে যাব ই আমি কে কে আমি ক্যারে মোরে যারে তাপত্রয় ইহা জানি ইহা নাই জানি কইছে মোর হিত হয় এটাকে বলে তত্ত্বজিজ্ঞাসা ভাগবতী মহাপুরাণ বলছেন জীবস্ব জিজ্ঞাসা আর আমাদের বেদান্ত সূত্র বলছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এ অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এটাই এটাকে বলে সেলফ ইন্টারোগেশন আত্মজিজ্ঞাসা যতক্ষণ আপনার হৃদয়তে উদিত না হবে প্রতি পদে পদে পরাজিত হবেন কখনো স্ত্রীর কাছে কখনো মেয়ের কাছে কখনো ছেলের কাছে কখনো বন্ধুর কাছে কখনো সমাজে সর্বত্র পরাজিত হবেন কখনো লোভ চলে এলো লোভ চলে এলো হ্যাঁ, পরাজিত হবে এই জন্য স্বাস্থ্যের বিচারে বলা রয়েছে যিনি রাজনৈতিক নেতা যিনি ধর্মীয় নেতা যে অবস্থায় রয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত সড়বেগ জয় করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তাদের কথা জগতের লোক শুনবে না যতক্ষণ পর্যন্ত নিজের উপর চরিত্র স্বভাব সমস্ত কিছুর উপর যখন কন্ট্রোল এসে যাবে তখন দেখবে লোকে মাথা নিচু করবে তাতে এই লোকটা আদর্শ আছে চরিত্র স্বভাব কি কিন্তু চরিত্রহীন ব্যক্তি চরিত্রহীন নেতা সুবিধাবাদী নেতা ওর সব নরকে চলে যাবে কেউ টিকবে না যখন যেটা সুবিধে শাস্তে এরমভাবে রাজনীতি করার কথা বলা নেই আর তাদের কথা কেউ মানবে না দু চারজন তাদের ফলোয়ার মারতে হবে তারাই তাকে মারবে ছিটকে ফেলে দেবে ওই জন্য বলছেন কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য ইত্যাদি এই ছড়ো বেগ যতক্ষণ জয় করতে না পারে ততক্ষণ সে বাস্তবিক মানুষ হতে পারবে না বাস্তবিক যাকে মানুষ বলা হয় যার হুঁশ আছে চেতনা আছে তার নাম মানুষ মনু থেকে মানুষ শব্দ এসছে মনু মনু থেকে মানুষ শব্দ মনু এইটি অর্থ করেছেন যাদের ফুল কনসিয়াসনেস এসে গেছে ডিগ্রি তারাই মানুষ পদবী তারা বুঝতে পারবেন এটা অন্যায় এটা ন্যায় এখন মানুষের সামান্য ন্যায় নীতি নেই কোনটা ন্যায় কিন্তু অন্যায় ও সময় চুলে যায় আমার সুবিধে হলেই হলো দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়ে গেছে এবার আমি যা খুশি তাই করবো তার মানে তো স্বাধীন স্বাধীন মানে আমরা যা খুশি তাই করবো স্বাধীনতার অর্থ জিজ্ঞাসা করুন তো কোনো লোককে সব শিক্ষিত লোকগুলোকে বলে বলুন তো মশাই স্বাধীনতার অর্থ কি ওরা কি বলবে কি কি বলবে বলতে পারবে সঠিক কিছু স্বাধীনতা কাকে বলে কিছুই জানে না এইসব কথার ব্যাখ্যা অনেকবার হয়ে গেছে আর একটা হাইলাইটস বেরোচ্ছে চেতনার জাগরণের ওপর হাইলাইটস হিন্দি এবং ইংরেজি খুব শীঘ্রই আপনারা রথযাত্রায় বেরোবে সেগুলো বিচার করে দেখবেন সেগুলো পড়ে তার মধ্যে দেখা আছে যে কাকে স্বাধীনতা বলে কিভাবে সব বিচার পেয়ে যাবেন যাই হোক এখানে বলছে যে পরাভব তোমার ততক্ষণ পর্যন্ত হতে থাকবে যতক্ষণ আত্মজিজ্ঞাসা তোমার হৃদয়ে যতক্ষণ না আসবে যাবৎ ক্রিয়াস্তাবৎ ইদম মনোবই यावत क्रिया স্তাবৎ ইদম মনোবই কর্মাত্মকম জেন শরীর বন্ধ যতক্ষণ তোমার এই ক্রিয়াত্মক মন কর্মে অভিনিবেশ সম্বন্ধ তোমার যে অন্তঃকরণ তার দ্বারা মনো তোমার মন বই নিশ্চিতমেব কর্মাত্মকম যেন কর্ম যেন শরীর বন্ধ তোমার অন্তরে কোনো শান্তি নেই বিভিন্ন কামনা বাসনা ক্রিয়াবহুল তোমার মন এটা করব এটা করব বিভিন্ন কর্মবাসনা তো মন তোমার কর্মাত্মকম হয়ে পড়বে স্বাভাবিকভাবে কর্মাত্মক হয়ে পড়বে আর সেটি তোমার পক্ষে বন্ডেজ হাতকড়া পড়ে গেল হাতকড়া জেলখানায় নিয়ে গেলে হাতকড়া পড়ে না ওটা তো পড়লো দুদিন পরে ছেড়ে দেবে কিন্তু সংসারী জীবগুলোর যে হাতকড়াগুলো পড়েছে তাদের ক্ষমতা হবে ছাড়া কত কোটি টাকার মালিক আছে এক একজন তাদেরকে বলা হয় তোমরা তোমাদের এই সব টাকা দিয়ে ইনকাম ট্যাক্সের অনেক কেস থেকে রেহাই পাচ্ছ ঘুষফুস দিয়ে কিন্তু এই যে তোমার যে নিজের হাতের তোমার যে হাতকড়া পড়েছে এটা থেকে বেরোতে পারবে কে পারবে হাতকড়া থেকে বেরোতে পারবে এই হাতকড়াটা দেখা যায় না চোখে কিন্তু বিরাট একটা বন্ডেজ এমন একটা শৃঙ্খল যেটাকে চোখে দেখা যাচ্ছে না কোনো শিকল নেই কোনো দড়ি নেই কেউ আমাকে বাইরের দেশে জেলখানায় রাখেনি but still I am in bondage আমি বন্ডেজের মধ্যে রয়েছে এমন একটা বন্ডেজ যে কিছুতেই সে বন্ডেজ থেকে কেউ বেরোতে পারছে না কেন যে রাস্তায় বন্ধন ছিন্ন হবে সে রাস্তায় যাচ্ছে না মহ সেবাদার মাহু বিমুক্তে এক্ষুনি বললাম মহৎ সাধুগুরু বৈষ্ণব তাদের সঙ্গ আর যদি সাধু সঙ্গের নামে অসাধু সঙ্গ করি তাহলে আমার তো কিছু হয় না মরো আমি কি করব কিছু করার নেই এইভাবে ঋষভদেব বলছেন দেখো হংসে গুরৌ মই ভক্ত্যানুবৃত্তা বৃত্তিষ্ণয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ সর্বত্র যন্ত্যোর ব্যসনাবগত্যা জিজ্ঞাসয়া তপসে হানিবৃত্বা হংসে গুরৌ ময়ী ভক্ত্যানুবৃত্তা বৃত্তিষ্ণয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ সর্বত্র যন্ত্রর ব্যসনাবগত্যা জিজ্ঞাসয়া তপসে অনিবৃত্তা আহা কি সুন্দর হংস ও গুরু স্বরূপ আমাতে গুরু যে আছেন সেও তো আমিই তো গুরু রূপে আসি ভগবান কি বলছেন আমি তো গুরু ভগবান যে গুরু রূপে আমি গুরু রূপেতে আমি আসি আমি তো গুরু তাহলে এখানে বলছেন দেখো হংসে গুরৌ গুরৌ দ্বিবচন দীক্ষা গুরু এবং শিক্ষাগুরু দুই এ হংসে গুরৌ এই যে হংস বৃত্তি সম্পন্ন গুরু এই আমি বাক্তা অনুবৃত্তা তাতে ভক্তি যাজন করলে পরে তাতে বিতৃষ্ণা এসে যাবে জগতের প্রতি এখানে কি হবে বলছে অপূর্ব ব্যাপার হবে বলছেন হংসে গুরুসর আমাতে ভক্তি অর্থাৎ সেবা দ্বারা অনুবৃত্তি তৎপরতা যখনই হবে তখনই বিতৃষ্ণা আসবে ইহলোক পরলোকের ভোগ বাসনা নিবৃত্তি হয়ে যাবে শীত উষ্ণ সুখ দুঃখ মানব এগুলোকে কি বলে দ্বন্দ্ব গীতাতে বলা হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্বা দ্বন্দ্ব দ্বন্দ্বারাম বলা হচ্ছে এই ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে গীতাতে এগুলো দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ আমরা বলি ভালো মন্দ হ্যাঁ সুখ দুঃখ মান অপমান এগুলো দ্বন্দ্ব সমাজ এগুলো দ্বন্দ্ব সমাজের আবার অনেক ভাগ আছে যারা ব্যাকরণ পড়ছে তারা জানেন তাহলে এখানে বলছে এই যে দ্বন্দ্ব সহিষ্ণুতা লোকান্তর লোকান্তরেও দুঃখানুসন্ধান আর এই জগতে যে মানুষগুলো সুখ ভোগ করছে এত কষ্ট পাচ্ছে এগুলো খুব বিচার করে অ্যানালিটিক্যালি দর্শন করা সমীক্ষা করা যেটাকে আপনারা বলেন সমীক্ষা এরকম সমীক্ষা করতে থাকলে আমাদের প্রভুপাত ওই জন্য জানিয়েছেন কালকে আমি সকালবেলা এটা আলোচনা করব সব একযোগে আলোচনা করলে হবে না এক একটা সময় এক একটা হৃদয়তে চলে আসে জড়জগতের লোকগুলোর খুব সুখে আছে বলে মনে হয় ত্যাগী ব্যক্তিগণকে কিভাবে দর্শন করতে বলেছেন সেগুলো বলে দিয়েছেন প্রভুপাত কেউ শুনল না বুড়ো বাঁদরটার কথা কেউ শুনল না প্রভুপাত দুঃখ করে শেষ জীবন হয়েছে কত সাবধান করলাম এইভাবে ভগবানের কাছে কেউ শুনল একটা মারা মারি খুনো খুনি টাকা পয়সা লাভ প্রতিষ্ঠা আরে মহারাজ ধিক্কার এই জীবনে এই জীবনে ধিক্কার এত সুন্দর শরীর এত সুন্দর চোখ কার নাই এত সুন্দর ভগবান ব্যবস্থা দিয়েছেন তারপরেও ভগবানের যে অমৃতময় সে বিচার আমাদের হৃদয়ে আসছে না বড় দুর্ভাগ্যের কথা এইভাবে তিনি বলছেন তত্ত্ব জিজ্ঞাসা তপস্যা এবং কর্ম কাম্যকর্ম পরিত্যাগ দ্বারা অহংকার নামক উপাধিকে নিরাকৃত করবে বাদ দিয়ে দেবে অহংকার তোমার চলে যাবে এবং তখন দেখবে আমাতে তোমার স্থিতি হবে তোমার হৃদয়ে আমি থাকবো তখন এইভাবে অনেক তত্ত্ব তিনি উপদেশ করলেন করে অনেক উপদেশ আমি আলোচনা করব কখন সময় বা কই ষষ্ঠ স্কন্ধ থেকে আরম্ভ করে এখন দ্বাদশ স্কন্ধ পর্যন্ত বাকি রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি আপনাদের কাণ্ডজ্ঞান হবে কাণ্ডজ্ঞান হলে তবে অনেক কিছু সুবিধা হবে কাণ্ডজ্ঞান অর্থাৎ কমন সেন্স অন্তত হবে কি গুরুর নস্যাৎ সজ্জন নস্যাৎ পিতা নস্যাৎ জননী নস্যাৎ দৈবম ন তৎস্যাত ন পতিশ্চ সাত নমোচ এদজ সমপে তমিত্যুম কাকে আপনারা ভরসা করেছেন আপনাদের এই জীবনটা সবসময় যে বিপদে চলছে একে সময় না আমার আর চিন্তা কি ব্যাংকে তো এলআইসি এতগুলো টাকা আছে তারপর রিটায়ারমেন্টের পর এত টাকা পাবো আর তারপর তো ব্যাংকে জমানো আছেই তাই চিন্তা কি আছে তারপর ছেলেটা বড় হয়েছে কত টাকা ইনকাম করছে মানুষ হয়েছে ঠিক তুমিও মানুষ হয়েছো তোমার ছেলেও মানুষ হয়েছে কেবল অমানুষ আমি হয়েছি সেই জন্য এইসব কথা আলোচনা করছি শাস্ত্র বলছেন গুরুর্ণ শাস্যাত সে গুরুকে গুরু বলা যাবে না গুরুর্ণ শাস্যাত সজ্জন শাস্যাত যে কথা আমি একটু আগে বললাম যারা আমার মঙ্গল দিয়েছে বলে আমি ভেবেছিলাম সেদের মঙ্গল থেকে অমঙ্গল বেরিয়ে এসছে কিন্তু একমাত্র চৈতন্যচন্দ্র আছেন আর তার পার্শ্বগণ আছেন তারা যা জগতে মঙ্গল বিধান করেন সেই মঙ্গল থেকে কোনো ভাবে কোনো পসিবিলিটি নাই কোনো একটা অমঙ্গল একটা চান্স বেরিয়ে আসবে there is no such possibility এরকম কোনো একটা অমঙ্গল বেরিয়ে আসতে পারে কোনো পসিবিলিটি সম্ভাবনা নাই এক বিন্দু গন্ধ নাই নেই চিন্তা করা যায় না সেই জন্য গরুর না সস্যাত সজ্জনও না সস্যাত সে আমার সজ্জন কখনোই না সে আমার গুরু কখনোই না বলছেন সে আমার পিতা কখনোই না বলছি কি বলছেন আমার জন্ম দিয়েছে না কখনোই নয় পিতা নয় সে পিতার যোগ্য নয় সে আমার মাতা না মাতার যোগ্য নয় শাস্ত্র বলছে নয় সে দেবতা আমাকে কৃপা করেছে অনেক সময় যাগযজ্ঞ করেছে না সেটা দেবতা নয় সে ইন্দ্রই হোক যে হোক সে তোমার মঙ্গল বিধান করতে পারেনি দৈবম না তৎস্যাত প্রতিষ্ঠ সৎসা সে তোমার স্বামী না স্বামী নয় দৈবম না তৎস্যাত না প্রতিষ্ঠ সৎস্যাত যদি সে আমার যে সংসার বন্ধন সেটাকে ছাড়াতে না পারে সে কিসের স্বামী স্বামী কথাটার ব্যাখ্যাকে স্বামী স্বামী মানে কি একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ স্বামী না স্বামী যাকে আশ্রয় করলে পরে আমার ভববন্ধন ছিন্ন হয়ে যাবে যিনি আমার সমস্ত সময়ের দায়িত্ব নিতে পারবেন যে কোনো পরিস্থিতিতে আমার আমার দায়িত্ব নিতে পারবেন সমর্থ আমার স্বামী স্বামী যাকে তাকে বলা যায় আমরা যখন আমরা যখন শ্রীমদ ভাগবতী মহাপ্রায়ের দশম স্কন্ধ আলোচনা করব তখন আমরা বিচার করে দেখাবো কি করে গোপিকাগণকে যাদেরকে আপনারা ভুল বোঝেন তারা সর্বান্ত করেন কৃষ্ণকেই স্বামী জানতে পেরেছেন আর কেউ স্বামী নয় তথাকথিত যে লোক দেখানো যে স্বামী রয়েছে ও তো আজ আছে কালকে মরে যাবে যে স্বামী আমাকে নিজেকে প্রোটেকশান দিতে পারে না তার নিজের কোনো সিকিউরিটি নেই কি প্রোটেকশান দেবে কি প্রোটেকশানটা দেবে স্বামী কি প্রোটেকশানটা দেবে তোমাকে একটা বিপদ আসুক তো দেখি তা হয়ে গেছে তখন প্রোটেকশান দেবে হয়ে গেল কত বাংলাদেশের যুদ্ধ লেগেছিল স্ত্রীকে ফেলে রেখে স্বামী দৌড়াচ্ছে শিগগিরি বলে আপলে বাড়িতে বাপের নাম কথা বলে আপলে বাপের নাম স্ত্রী পরে রয়েছে সব পালাচ্ছে তাড়াতাড়ি করে শিগগিরি কেউ কাউকে প্রোটেকশন দিতে পারে না প্রোটেকশন দেওয়ার একমাত্র মালিক হচ্ছে পরাত পরা যেটা আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম প্রথম স্কন্ধেতে যেখানে যুধিষ্ঠির মহারাজকে নারদজি শাসন করবে কি ভাবো তুমি তুমি ভেবেছ এই পিতৃব্যকে এদেরকে তুমি রক্ষা করো নাকি তারা চোখে দেখতে পায় না এইসব শাসন করেছিলেন আমি সেগুলো আলোচনা করেছিলাম এই জগতে কেউ কাউকে রক্ষাকর্তা নয় সবাই স্বতন্ত্র যখন বাবা মরে যাবে ছেলে কাঁদবে কিন্তু বাবা সঙ্গে নিয়ে যেতে পারবে না ছেলের ক্ষমতাও নেই বাবাকে আরও দুদিন রাখবে যদি স্বামী চলে যায় স্ত্রীর ক্ষমতাও নেই তাকে রাখবে কিছু করার ক্ষমতা নেই এই জগতে সবাই অসহায় helpless but they can not feel it তারা অনুভব করতে এটি তাদের বোকামো তাদের বোকামোটা কোনটা তারা যে সর্বভাবে হেল্পলেস এটা অনুভব করার ক্ষমতা তাদের বেশ ভালো আছি মোচেতে তেল দিচ্ছে এরকমভাবে সর্ষের তেল দিয়ে মোচেতে বেশ ভালোই আছি চিন্তা কি এইভাবে <laughs> কি করা যায় তাহলে গুরুর নশা সে গুরুকে গুরু বলা হবে না যিনি আমাকে আমার বন্ধন ছিন্ন লোকে হুজুকে পড়ে গুরু গ্রহণ করে গরু গাধার মতো বিচার করেই দেখলো না তার সংসার বন্ধন আছে কি না সে নিজে মায়াতে হাবুডুবু খাচ্ছে বেশ মোটা সোটা দেখতে লম্বা চোড়া অনেক টাকা পয়সা বা এই তো গুরু বা একটা লরি থেকে দুটো লড়ি হয়েছে জানো গুরু কিবা কাকে বলে আগে আমার রাস্তায় একটা লরি চলতো এখন হচ্ছে দুটো লরি চলছে একেই বলে গুরু কিপা গরু গাধার দল কি বলবে লোককে এতটুকু বুদ্ধি নেই গুরুতত্ত্ব কাকে বলে কি করে তুমি বন্ধনে রয়েছো তোমার গুরুদেব বন্ধনে আছে কি না যাকে তুমি গুরু বললে কোনো বিচার বুদ্ধি নেই আমি তো এদের ভক্ত সমাজে খালি পায়ে ধরে প্রার্থনা করি আপনারা বেশি করে বৈষ্ণব তত্ত্ব গুরুতত্ত্ব আলোচনা সব আলোচনা বন্ধ থাক সমস্ত আলোচনা বন্ধ থাক থেকে গেলে গুরু কাকে বলে বৈষ্ণব কাকে খালি ব্যাখ্যা করুন দিন না প্রভুপাদের কৃপা লাভ করবেন আপনারা জগৎকে জানিয়ে দিন বৈষ্ণব কাকে বলে সাধু কাকে বলে লোকে সব ভ্রান্ত পথে যাচ্ছে গিয়ে ঠকে যাচ্ছে তো সমস্ত লোক আমরা এইগুলোকে বন্ধ করতে চাই এতে রাগের কোনো কথা নেই সত্যের পথে চলতে হবে তাহলে সে গুরু গুরু নয় যে নিজের বন্ধনই ছিন্ন করতে পারে না আর শিষ্যের বন্ধন কি ছিন্ন করবে সে পিতা পিতা নয় যে শিষ্যকে এই যে ছেলেকে মুক্তির পথ দেখ বাবা এই পথে যা আগেকার দিনে পিতা মাতা ছিল সব ছোট্ট হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরে নিয়ে গিয়ে দণ্ডবোধ কর প্রসাদ নে চর্ণমিত্র খা আমি ছোটোবেলায় কী করে এসছি এখানে তার দিদিমা হাত ধরে নিয়ে যেত নাকে শিগনি বেরোচ্ছে চল আবার নাম দিত ভান্ডারি ভান্ডারিটা চল আমার লগে আর ঢাকা নিয়ে যেত নিয়ে মন্দির দেখাতো সবাই দেখ গৌরী মঠে সব ছোট বয়সে এইভাবে ভক্তি করতে ভক্তি করতে শেখাতে হয় আর যারা নিত্য মহাপুরুষ তারা তো জন্মান তাদের তো ভক্তি করতে তারা এমনিতেই আসবেন অজনে তাদের বলতেন যে সেই জননী জননী নয় যে ভগবান যে আমাকে আমার বন্ধন মুক্ত করতে পারবেন না সে দেবতা দেবতা নয় যে আমাকে যাকে আরাধনা করলাম তুমি আমাকে কি করে মুক্ত হব তার রাস্তা দেখাতে পারল না যে আমাকে পতি বলে আমি জীবনে গ্রহণ করেছি তার নিজেরই বিপদে পড়ে রয়েছেন সে আমাকে কি করে আমি মঙ্গলের রাস্তায় যাব কি করে আমার বন্ধন মুক্ত হবে দেখাতে পারল তাহলে কি করে হবে নম এদ বলছে নম এদ সমপেত মৃত্যুম সমপেত মানে সম উপেত সম্মুখে আগত মৃত্যু ওই দেখো মৃত্যু দাঁড়িয়ে রয়েছে তোমার পেছনে দেখতে পাচ্ছ না যেটা নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজ যে বিদুজি মহারাজ অন্ধ দ্বিতীয় রাজন দেখতে পাচ্ছেন না পেছনে আপনার মৃত্যু দাঁড়িয়ে রয়েছে সময় মৃত্যু কাল অপেক্ষা করছে এখন আপনি বসে বসে খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন এই কি যে পঞ্চপাণ্ডবের সমস্ত সর্বনাশ আপনি করেছেন যাদের লক্ষ্মীতুল্য কন্যাকে স্ত্রীকে আপনি বস্ত্রহরণ করেছেন যাদেরকে বিষ দান করেছেন যাদেরকে অগ্নিসংযোগ করে মারার চেষ্টা করেন যাদের সর্বথায় বঞ্চনা করেছেন রাজ্য রাজধানী কিছুই দেননি আজ আপনি তাদের বাড়িতে বসে নির্লজ্জের মতো খাচ্ছেন দাচ্ছেন লজ্জা হয় না আপনার কুকুরের মতো রয়েছেন কুকুর যেমন গৃহপাল দেয় সেরকমভাবে খাচ্ছেন তখন লজ্জা হলো কেন সাধুগুরু বৈষ্ণব এত কড়া কথা বলে যদি জগতে বলা হয় তারা কি হিংসা করে বলে কার ক্ষতি হয়ে যাক সমস্ত গৌরীয় মঠ আমার গৌরীয় মঠ সমস্ত যত গৌরীয় মঠ আছে যত গৌরী মঠ গুরুবর্গ সাবে সব আমার মঠ তোমাদের ক্ষমতা থাকলে তোমরা শালগাম ছুঁয়ে বলো তোমাদের মঠ সাহস নেই তোমাদের আমি বলতে পারবো বুকে হাত দিয়ে হ্যাঁ আমার গৌরী মঠ যত গৌরী মঠ শিলিগুড়ি যেখানে যেখানে আছে আমার গৌরী মঠ যেটা মহাপুরুষরা স্থাপন করে সব আমার তোমাদের সাহস থাকলে তোমরা আসো বলো আপন পর বুদ্ধি ভেদ বুদ্ধি এসব কোথা থেকে এলো তোমাদের দূষিত বুদ্ধি সেখানে বলছেন এইভাবে ধীরে ধীরে বুঝিয়ে দিলেন এইভাবে বুঝিয়ে দিয়ে কি করলেন তিনি সমস্ত রাজ্য রাজধানী এই সমস্ত ছেড়ে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন যা এবার কিভাবে তিনি সিদ্ধিলাভ তিনি তো ভগবানের নিজজন কিভাবে শরীর ছালেন এসব কথা আছে এসব কথা থাকুক এখন জড়ভরতজি মহারাজের প্রসঙ্গ না হলে ভাগবত কথা পরিপুষ্ট হয় না আমি অনেক কথা বলতে চাই আপনাদের কৃপা নিয়ে কিন্তু সময় পারমিট করে না ভারতজি মহারাজ তিনি রাজ্য রাজধানী সামলাচ্ছিলেন এতদিন তার মনের মধ্যে বিরক্ত এসে গেল তিনি সেই রাজ্য রাজধানী ছেড়ে চলে গেলেন ছেলেদের হাতে সমস্ত কিছু দিয়ে তিনি চলে গেলেন চলে গেলেন তিনি কোথায় বলে রাজ্য রাজধানী এত সুন্দর সেই চালনা করছিলেন সেসব ত্যাগ করে ভগবত ব্রত তার জীবনে ছিল তথাপি এখন ষষ্ঠী বর্ষ হয়ে গেলেই তারা আর থাকেন না তা কেউ কেউ আরও আগেও চলে যান অঙ্গ মহারাজ বেনের অত্যাচার আগেই চলে গেছে কি হবে এইসব থেকে এই তো অবস্থা কোনো কথা শোনে না আবার অনেক অনেক সময় অনেক বৈষ্ণব কি করেন মৌন ধারণ করেন কোমা স্টেটে চলে যান ইচ্ছে করে এরা আমাকে ঠকাবার চেষ্টা করলো আমি এদের ঠকিয়ে দেবো বলে বোবা কোনো সারা দেন না কোনো কথা নাই কিছু নাই কোমা স্টেটে লোকে মনে করে হে শরীর খারাপ হয়েছে মহারাজ বঞ্চনা করছে তুমি চিটিংবাজি করার চেষ্টা করছো গুরুদেবের সঙ্গে গুরুদেব বললো তবে রে আমার সঙ্গে চালাকি করে দেখ তোকে জন্মের মতো ঠকিয়ে যাবো যা বেটা তোকে দিতে চেয়েছিলাম তোকে দিতে চেয়েছিলাম অমৃত তুই পান করতে চাইলে বিষ হ্যাঁ বেশি চালাকি করিস আমার সঙ্গে কত ঘটনা আছে এসব বললে পরে পাগল হয়ে যাবে লোক তিনি চলে গেলেন পুত্রের হাতে সমস্ত কিছু দিয়ে পঞ্চজনী তাতে পুত্র উৎপাদন করেছিলেন তিনি তারপর সেই ছবি চলে গেলেন তিনি গিয়ে তিনি কি করলেন হিমালয়ের একটা জায়গা সেখানে নেপালের একটা অঞ্চল গণ্ডকী নদীর পুলহ আশ্রম বলা হয় পবিত্র আশ্রম যারা বাস্তবিক সাধক যারা ভজন করেছেন যারা জানেন কৈলস্য আশ্রমের মহিমা জানেন সারা পৃথিবীর মধ্যে একমাত্র এই গণ্ডকী নদী আছেন কালীগণ্ডকী বলা হয় এই কালীগণ্ডকীতে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন আমি শালগ্রাম রূপে তৈরি হব পাহাড়কে আমি কাটব পোকারূপে আমি কাটব আমি একরকম পাথরকে আমি কাটব পোকারূপে কেটে কেটে গোল গোল পাথর তৈরি করব সেটাকে শিলা শালগ্রাম শিলা বলে সেই শালগ্রাম শিলা ওই কালীগণ্ডকি থেকে ভেসে আসে মুক্তিনাথে যাওয়ার পথে আপনাদের সবাইকে এরকম অজস্র শালগাম মারিয়ে যেতে হবে এত চারিদিকে ছুঁয়ে রয়েছে অবশ্য সবটাই লক্ষণযুক্ত নয় অজস্র এরকম সবটাই পুজো করার যোগ্য কিন্তু যাবেন কোত্থেকে মুক্তিনাথে মুক্তিনাথ মুক্তিনাথে যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হবে এইসবের উপর দিয়ে এখানে একটা প্রশ্ন হলো এই বিশুদ্ধ জায়গা সেখানে এই ভরত মহারাজ চলে গেলেন বলে সংসার এ তো দেখছি এই অবস্থা এতে কোনো নিশ্চয়তা নেই আজ আছে এই নেই এই নেই এইসব সংসারে থেকে আমি করবোটা বলে কি করলেন তিনি এইসব ত্যাগ করে চলে গেলেন পুলহ আশ্রমে পুলহ আশ্রমে কেন গেলেন স্ত্রী পুত্র এদের প্রতি আকর্ষণ চলে গেল বলে হ্যাঁ এইসব মহাপুরুষ তারা এদের কোনো বস্তুতে আকর্ষণ নেই আপনি যদি তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারেন তখন দেখবেন জগৎটাকে স্বপ্নের মতো দেবে কি দেখছি যতক্ষণ তত্ত্বজ্ঞান হৃদয়তে অনুভব না হবে ততক্ষণ হাত করা ভরতজি মহারাজ চলে গেলেন তিনি গিয়ে সেখানে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে ভজন শুরু করলেন ভগবানকে অরুণোদয়ের পূর্বে তিনি জলের মধ্যে গণ্ডকী নদীতে নেবে অপূর্ব ভজন করেন জলে নেবে গায় গায়ত্রী আদি উচ্চারণ করেন একান্তভাবে হাজর করে জলের মধ্যে অত অপূর্ব একা থাকেন নিঃসঙ্গ সঙ্গ থাকলেই বিভিন্ন রকম বিষয়ের কথাবার্তা হতে পারে নিঃসঙ্গ তিনি পাতার কুটিয়া করেছেন অপূর্ব পর্ণ কুটিয়া সেখানে বসে ভজন করছেন জঙ্গলের মধ্যে ফল ফুল এসবের অভাব নেই খাওয়ার জন্য তাকে বাইরে যেতে হয় না ফল ফুল খেয়েই তিনি জীবনধারণ করেন ভগবানকে অর্চন করেন যজ্ঞ করেন সব কিছু করেন করে তিনি নিজের অন্তঃকরণকে ধীরে ধীরে এমন জলজল করছে শুদ্ধতা প্রাপ্ত হচ্ছেন বলা যায় আপনাদের মধ্যে কার যদি আমার কথা অবিশ্বাস থাকে আমার কথাটা ইন আপনারা যদি পালন করেন যেগুলো বলেছি দেখবেন দিনে দিনে আপনাদের মধ্যে কিরম একটা শক্তি চলে আসছে আরে বাপরে বাপ ভেতরে একটা তেজ চলে আসছে সত্যের একটা তেজ আছে কিন্তু সত্যকে আশ্রয় করতে না পারলে কি সন্ন্যাসী কি পরমাংস যে বেশি থাকুক তার এক পয়সা কোনো মূল্য নাই সেই পুলাহাশ্রমেতে তিনি বিবিধ ফল ফুল এইসব নিয়ে বিভিন্ন রকম আরাধনা করেন তসমিন বাবো বলছেন তসমিন বাবো কিলো স একলো পুলহা শ্রমোপবনে বিবিধ কুসুম কিসালয় তুলসী কাম্বুধি কুলিস তুলসী কাম্বুধি কন্দমূল ফলোপহার হারৈশ্চ সমীহমানো ভগবত আরাধনম বিবিক্ত উপরত বিষয়াভিলাষ উপসংভৃত উপসমহ পরাম নিবৃতিম অবাপ নিবৃতি লাভ করেছে তার বিষয়ের কত কোনো যন্ত্রণা নাই অপূর্বভাবে সবসময় জটা হয়ে গেছে সে রাজার মাথায় জটা হয়ে গেছে ম্যাটেড হিয়ার হরিণের ছাল পড়েছেন কত অপূর্ব অনবরত পুরুষের সেই পরম পুরুষের আরাধনা করতে করতে হৃদয়তে প্রেমে আপ্লুত হচ্ছে আহা হে রাজন অবিরত এইরূপ পরম পুরুষ পরিচর্যা দ্বারা পরীক্ষিত মহারাজকে বলছে হে রাজন সুখদেব গোস্বামী অবিরত ভগবানের পরিচর্যা দ্বারা ভগবানের প্রবৃদ্ধমান অনুরাগ রাজর্ষি ভরত রাজা প্লাস ঋষি রাজর্ষি হৃদয় দবিভূত হল আহা রোমাঞ্চ হতো তার অনুভব করতেন মাঝে মাঝে ভগবান আমাকে পরীক্ষা করছেন ভগবান দর্শন দিতে চাইছেন আহা উৎকণ্ঠ প্রেমাশ্রাস্ত হঠাৎ এরকম ধরনের একটা উৎকৃষ্ট ভজনের অবস্থায়